ফাতেমি মোহর নামে যে এক ধরনের মোহর আছে সেটা আসলে মোহরে ফাতেমি না কিন্তু হানাফি ফেকাতে বেহেস্তি জেওয়ারে এই পরিভাষাটি আছে বেহেস্তি জোয়ারে মাহারে ফাতেমি বলেছে থানবী সাহেব আর ওটা খুব হানাফি সমাজে মশুর ফাতেমি মোহর কিন্তু নবী সাল্লাহ সাল্লামের যে হাদিস রয়েছে আসবে হাদিস বিবাহে যে নবী সাল্লামের বিবিদের মোহর সেটা ছিল তো মোহরে ফাতে না মাহারে উম্মাহাতিল মোমেনিন বলা উচিত কি এটা মাহারে ওম্মাহাতুল মোমেনিন অধিকাংশ উম্মাহাতুল মোমিনদের মোহরানা ছিল সাড়ে বারো ইসনা আশারা উকিয়া না সাড়ে বারো উকিয়া সাড়ে বারো উকিয়া মানে হবে পাঁচশো দিরহাম পাঁচশো দিরহাম হবে চাঁদি পাঁচশো দেড়হাম চাঁদি আনুমানিক একশো বত্রিশ ভরি হবে আনুমানিক একশো বত্রিশ ভরি হবে ওই রূপা রূপাতে আমাদের সে এটাকে মহারে ফাতে বলে কিন্তু ফাতেমা রাজি আল্লাহ আনহার মহর বলে নেই হাদিসে হাদিস আছে আশারা মানে হচ্ছে হাফ উকিয়া আধা উকিয়া আর বারো সাড়ে বারো উকিয়া আর এক উকিয়া চল্লিশ হয় তো চল্লিশ সাড়ে বারো আমি আগে হিসাব বলেছি পাঁচশো হাম বলেছি না আপনাদের শুধু হিসাব করতে বললাম জি জি সাড়ে বারো কে চল্লিশ দিয়ে গুন দিলে কত হয় পাঁচশো দেড় পাঁচশো দিন তা মাতুরি দিয়ে আকিদায় যারা বিশ্বাসী তারা বিতা দিয়ে আকিদায় বিশ্বাসী তার সম্পর্ক ওই রকমই হবে যেমন বিদাতিদের সাথে আচরণ করার কথা রয়েছে দেখবেন যে বিদাতির সাথে আপনার কেমন আচরণ করলো বিদাতি যদি নেতৃস্থানীয় ব্যক্তি হয় তাহলে তাদের সাথে বেঁচে থেকে বেঁচে থাকবেন আলেম তাহলে বর্জন করবেন তার কাছে বসবেন না বিদাতি আলেমের সাথে যেন বসাই যায় নাই অনেকে যার কার বলে বিদাতি বিদাতির সাথে বহাসে কেন বসে না বিদাতি আলেমের সাথে বসাই যায় না আসলে বিদাতি আলেম হচ্ছে আগুনের মতো আগুনে বসে বসলে আগুন লাগবে বিদাতিদের সাথে বসা যায় নাই আমি বিদাতি হুজুরকে মাসলা জিজ্ঞেস করে তাকে ই করার জন্য তার সাথে বহাস করার জন্য না বহাস করার জন্য যাবেন না বিদাতিকে অর্জন করেন উপদেশ আসার পরে জালেমদের সাথে বলেছেন এক ভাই বিয়ে করতে চাইছে কিন্তু বউকে উঠিয়ে নিয়ে আসার মতো মানে খরচ দেওয়ার মতো এখন পয়সা নেই কোনো এক বোন তাকে সাহায্য করতে চাইছে এক বছরের খরচ দিয়ে ভালো কথা আল্লাহ আল্লাহকে ভালো উত্তম এরকম দিলে তো ভালোই হয় এরকম খরচ দিলে তো ভালোই সবারই ভালো তাই না তো কেউ যদি স্বেচ্ছা দেয় কিন্তু আপনি কারো কাছে ভিক্ষা করে চেয়ে নেবেন না যে আমি বিয়ে করতে যাচ্ছি আর অভাব আছে তো কিছু দেন সাহায্য করেন নবীলাম বলেছেন কারো রাগ চলে বলছে মা স্ত্রীর উপর রাগ চলে আসো তো কি করবো তো নবী বলছে না তাক যাব রাগিও না তার কি বলো রাগ আস রাগিয়েন না হ্যাঁ আচ্ছা রাগ হয়ে যাচ্ছে কি করো যে বসে যান বোঝা গেছে না শুয়ে যান আচ্ছা রাগ চলে আসে যদি দূর থেকে এখানে পাঁচ হাজার কিলোমিটার টেলিফোনে রাগ চলে আসে যদি এইরকম হয় তাহলে ই করবেন টেলিফোন সাথে সাথে রেখে দিবেন তারপরে মন মেজাটা ঠান্ডা হবে তারপরে আচ্ছা দুই দিন আগের খবর বলছি আমার ছোট বাচ্চাটা যে স্কুলের সামনে বালি নিয়ে খুব সুন্দর করে খেলছে আর দুপুর বেলা জহরের সময় গাড়ি নিয়ে গেছে রাগ আবার উঠেছে এখন সাথে সাথে যদি আমি কিছু একটা করি তাহলে তো মেরে দিতে হবে মার মার চলে আসতে পারে না আমরা আচ্ছা ঠিক আছে তুমি গাড়িতে উঠো আমার তরিকা হচ্ছে গাড়িতে উঠো তোমার ভালো পানিশমেন্ট হবে কিন্তু বাসা গিয়ে বাসা যেতে যেতে ওর আগে অনেক ঠান্ডা হয়ে গেছে ওর আম্মা বলছে যে আপনি ওখানে কেন মারেননি এখন তো ঠান্ডা হয়ে গেছে দুই ঘন্টা পরে আমি ঠান্ডা করার জন্যই তো তখন কিছু বলিনি এখন এর বিচার করো ওর বিচারে তার মার হবে না কারণ এক ঘন্টা পর ঠান্ডা হয়ে গেছে দেড় ঘন্টা পরে এখন বিচারে কি হলো ঠিক আছে কান ধরো তো বা করো বাস আর এরকম করবে না কয়দিন করেছে ওই তিন দিন এরকম করেছি বুঝছেন তো এইরকম তরিকা কিছুক্ষণ এক ঘন্টা দুই ঘন্টার কথা বললি না দু চার দিন কথা বললি না দেখুন ওই দিক থেকে কল আসছে তখন রাগ ঠান্ডা হয়ে গেছে যেসব বিদাতি আলেমরা বা ইমামরা নবী নরের তৈরি আল্লাহ কি বলছেন নবী হাজের নাজির নবী আলেমুল গাইব এরা বড় সিরকি আকিদা রাখে এদের পিছনে নামাজ জায়জ নয় এইরকম যাদের সিরকি আকিদা আছে আল্লাহ আলেমুল গাইব আলেমুল গাইব নবীকেও বললেন তাহলে নবীকে শরিক করে দিলেন আল্লাহর রবুবিয়াতে শরিক করলেন আল্লাহ হাজির তার এলমের দিক থেকে কুদরতের দিক থেকে সত্তাগত দিক থেকে নয় নাজির আল্লাহ সবকিছু দেখছেন এগুলি আল্লাহর গুণ নবীর ক্ষেত্রে যে নবী হাজির এখানে হ্যাঁ সব জায়গায় হাজির নবী ভালো মহফিলে হাজির নবী সবকিছু দেখেন তার এটা বড় শির সুতরাং এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই নবী আল্লাহ নূরে পয়দা মানে আল্লাহ নূর আল্লাহর অংশ যদি বানিয়ে দেওয়া হয় তাহলে একেবারে খ্রিস্টানদের মতো আকিদা ইবনুল্লাহ আর নুরুল্লাহর আকিদা একই রকমের বড় সিরকি আকিদা সুতরাং এদের পিছনে নামাজ পড়া যায় নাই তবে যারা নয়তর ধরেন বিদাত করছে এসব বিদাতগুলি করছে সম্মিলিত মোনাজাতের বিদাত করছে বেশ কিছু সুন্নত ছাড়ছে এরাও বেশ কিছু বিদাত করছে কিন্তু এদের পিছনে নামাজ জায়েজ এদের গুলি গুনহার বিদাত ফিসকের বিদাত কিন্তু কুফরের বিদাত নয় আর যারা শির করে তাদের গুলি হচ্ছে কুফুর শিরকের বিদাত যার ফলে কুফুর শিরকের বিদাত বিদাতে মোকাফরা যাদের আছে তাদের পেছনে নামাজ পড়া যায় নাই এইরকমই যারা সাহাবাই কেরামদেরকে গাল দেয় তারা কোরআনকে অস্বীকার করে সো তাদের পিছনে নামাজ পড়া যায়জ নাই তাদের পিছনে নামাজ পড়া যায়জ নাই ভাই এই ভাই জিজ্ঞেস করছেন যে অনেক সময় আমরা বাইরে নামাজ পড়ি বা যে কোনো মসজিদে নামাজ পড়ি দেখি এমামে টাকনার নিচে কাপড় টাকনার নিচে কাপড় বা এরকম বিভিন্ন পাপ আছে ধূমপান করে তাদের পিছনে নামাজ যায়জ আছে কেরা যেমন নামাইতর বিদাত পড়া বিদাতি মামের পিছনে নামাজ যায় সম্মিলিত মোনাজাত করা বিদাতি মামের পিছনে যায় নামাজ যায় ওই রকমই যাদের টাকার নিচে কাপড় বা ধূমপান করে হারাম খায় বা কিছু হারাম আছে ওদের পিছনেও নামাজ জায়েজ রয়েছে পিছনে জায়েজ রয়েছে যতক্ষণ মুসলিম আছে অসুবিধা নেই আপনার নামাজ হবে করেন সুবাহ